ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন এক ব্যক্তিকে রেশমি বস্ত্র বিক্রি করতে দেখে নবী সাল্লাহ আলাইসাল্লামকে বললেন এ জোড়াটি খরিদ করে নিন জুমার দিনে এবং যখন আপনার নিকট কোনো প্রতিনিধি দল আসে তখন তা পরিধান করবেন তিনি বললেন এসব তো তারাই পরিধান করে যাদের আখিরাতে কোনো হিস্সা নেই পরে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট কয়েক জোড়া রেশমি কাপড় এলো সেগুলো হতে একটি জোড়া তিনি উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট পাঠালেন তখন উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন এটা আমি কিভাবে পরিধান করব অথচ এ সম্পর্কে আপনি যা বলার বলেছেন এতে তিনি বললেন এটা তোমাকে আমি পরিধান করার জন্য দিইনি হয় এটা বিক্রয় করে দিবে নতুবা কাউকে দিয়ে দিবে তখন উমার রদিয়াল্লাহ তাল্লাহ্ন সেটা মক্কার বাসিন্দা তার এক ভাইকে ইসলাম গ্রহণের আগে হাদিয়া পাঠালেন